জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিওরানা নামক জায়গায় গনিমতের মাল বন্টন করছিলেন তখন এক ব্যক্তি বলল ইনসাফ করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি যদি ইনসাফ না করি তবে তুমি হবে হতভাগা